বিশিষ্ট গবেষক বটে বর্তমান সময়ে কমে মিল্লাতের জন্য লড়া যে মানসিকতা আমার ভাই আব্দুল মতিন সাহেব যে অবদান তানার আছে বা রাখছে নিঃস্বার্থভাবে কিছু কিছু যে কাজ করে সত্যি প্রশংসার যোগ্য তিনি আইয়ত রাখু তাদের কোনো কিছু না বলে ছেড়ে দেওয়া হবে আইয়াকুল আহামান্না শুধুমাত্র একটা কথার বিনিময়ে যে আমরা ইমানদার অহম লাইফ তানুন ওদের এই দাবির সপক্ষে কোনো কৈফিয়াতকে দিতে হবে না আল্লাহ রবুল আলমিন তার এই যে বাচন ভঙ্গি একটা কোনো কিছু মানুষের কাছে উপস্থাপন করবার এই যে ধরন ধারণ এটা সত্যি অত্যন্ত সুন্দর সাহিত্যপূর্ণ ভাষায় পরিপূর্ণ যার সারমর্মটা সারাংশ সাবস্টেন্সটা এইরকম যে পৃথিবীর মানুষেরা শুধুমাত্র ইমান দাবি করলেই তাদের ছাড়া হবে না জীবনে কি করেছে আর না করেছে এর অবশ্যই একটা জবাব দেওয়া লাগবে কথাটা ভালো করে মাথায় রাখুন কোরআনুল করিমের অপর একটা জায়গায় আল্লাহ বলেছেন আফা হাসিবি তোম তোমরা কি এটাই মনে করেছো আন্নাবা না আবাসা আমি আল্লাহ তোমাদের একেবারেই বেকার বেকার সৃষ্টি করেছি ও আন্না কুমি ইলাইনা আল্লাহ তুরুজাউন তোমাদের কি আবার একবার আমার দরবারে ফিরে আসতে হবে না খুব কষ্ট হয় আমরা যদি কোরআনের একটা আয়াত রাস্তায় পড়ে থাকতে দেখি সে নামাজি হোক বেনামাজি হোক রোজাদার হোক বেরোজদার হোক মতকর হোক আর হাজি সাহেব হোক রাস্তার উপরে যদি কোরআনের আয়াত লেখা আরবি কাগজ যদি পড়ে থাকে যে কোনো মুসলমান তার উপরে পা দিয়ে যাবে কি এটা কথা বলবেন সম্ভব নয় তুলে যদি সে বুঝতে পারে লেখাপড়া জানুক আর নাই বা জানুক যদি বুঝতে পারেন যেটা কোরআনের পৃষ্ঠা যত বড়ই মাতাল হোক রাস্তার উপরে পড়ে থাকতে দেবে কি দুটো তিনটে লোক একটু মাথা নাড়ানাড়ি করতেছে কথা বলার মতো না শক্তি নেই গায়ে আর অধিকাংশ মানুষ তো নড়েও না চড়েও না একটু ভাব বিনিময় করলে না আলোচনাটা ভালো লাগে আর একেবারে অনর্গল আমি একাই ভুকে যাব শুধু খাদিম করেই যাব থালার দিকে দেখবো না কেটা কতটা খাচ্ছে কি না খাচ্ছে আমি ঠিক ওই জাতের খাদিম দান না আমি দিতে পারি যদি আল্লাহ তৌফিক দেন যাদেরকে দেব ওরা যদি গেলে খাইয়ে শান্তি আছে ডাল দিছি পাতের কড়া টাল করে রেখেছে আলু দিছি পাতের কড়া টাল করে রেখেছে বাটফুলও দিলাম সে ওখানে একটা টাল করে রেখে দিয়েছে কি চুলকুনিতে করে বসে দেবো আবার কোনো দরকার নেই বালতি অন্য জায়গায় যাবো যার খিদি আসছে সেখানে দেবো সেই জন্যে ঠিক বক্তার শ্রোতা আমি মনে করি খাদিমদার আর খানেওয়ালা দুটোর মাঝখানে যেরকম সম্পর্ক বক্তা শ্রোতার মাঝখানে যদি সম্পর্ক গাঢ় না হয় সেখানে ঠিক বক্তৃতা করে ভালো লাগে না আর কিরম একটা যেন অস্বস্তি পরিবেশ তৈরি হয় যারা আছেন আমি অনুরোধ করব চোখ মুখ দেখে তো আপনাদের বেশ জীবন্ত বলেই মনে হচ্ছে এবং তিনি বললেন আফা হাসিবি তোমা আন্নামা না কুমা আবাসা আমি আল্লাহ কি তোমাদের একেবারেই বেকার সৃষ্টি করেছি তোমাদের সৃষ্টির পিছনে আমার কি কোনো উদ্দেশ্য নেই তোমাদের কি আর একবার আমার রাজদরবারে দাঁড়াতে হবে না এই কথাগুলো রসুল্লাহ যখন কোরআনের এই আয়াতগুলা পড়তেন আয়াত পড়া শেষ হলে এই রকম জিজ্ঞাসা সূচক আয়াত যথারীতি রসুল্লাহ বলতেন বালা যদিও এটা কোরআনে নাই হুজুর স্বীকার করতেন আল্লাহ অবশ্যই আপনার দরবারে আমাদের একদিন দাঁড়াতে হবে আমি এটা স্বীকার করছি আমরা যে মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছি প্রসঙ্গ তো আর একটা কথা বলতে গিয়ে ভুলে গেছি বলো কি বলুন দিনে আপনাদের মনে নেই তবে ও জি জি জি হজুর বলেছেন ওই বলছিলাম না কোরআন শরীফের পৃষ্ঠাটা রাস্তায় পড়ে থাকা তার মানে কি খাওয়া খাচ্ছে আমার শ্রোতারা বোঝা যাচ্ছে কথাগুলো মনে রাখার চেষ্টা করুন কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে যদি বুঝতে পারেন যেটা কোরআনের আয়া যে কোনো মুসলমান তিনি নামাজ পড়ুন আর নাই বা পড়ুন যদি বুঝতে পারেন সেটা তুলবে মুখে চুমা খাবে আদর যত্ন করে কোনো জায়গায় রাখবে না হলে পুকুরি ফেলে দেবেন বা না হলে মসজিদ মাদ্রাসায় এক কথায় যেখানে দিলে ওটার বেজ্জতি হবে না সেরকম একটা জায়গার ব্যবস্থা করবে উপরে রেখেছিলেন ঘরের ভিতরে সবচেয়ে সম্মানের জায়গায় আল্লাহ হাসান বস্তিকে বললেন আবগারির ভিতরে যাও একটা মাতাল চুল্লুকে পড়ে রয়েছে ওর একটু টেনে তুলে হাত পা দিয়ে তবাতিল্লা পড়াও এরকম তো কখনো হয় না আবগারি চুল্লু করে তবা পড়িয়ে ভালো করতে হবে আল্লাহর নির্দেশ এলাম মারাফাত জানলেন হজরত হাসান বসরি হুজুর গেলেন তবাতিল্লা পড়ালেন একেবারেই জাদুমন্ত্রের মতো তার চাইতে দ্রুত গতিতে ওই বিশ্বে হাফির মতো একজন যুগশ্রেষ্ঠ চুল্লুখোর মাতাল গাঁজাখোর একেবারেই চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাপাক তাকে বেলায়েতের দরজা নসিব করেছিলেন সুবাহান আল্লাহ চোদ্দ হাঁড়ি বিরানি সুবান আল্লাহ রামলি মানায় না একটু ঝেঁকে মেঁকে বলেন না সুবাহান আল্লাহ এখন এই ইতিহাসটা না শুধু শোনার জন্যই অনুকরণ করার জন্যই নাই আমার নামাজ নেই কালাম নেই রোজা নেই জাকাত নেই হালাল হারামের বাদ বিচার নেই বিশটা আফির ওই ইতিহাসটা স্মরণ করে মসজিদের পাশে মাদ্রাসার পাশে কবরস্থান এখান সেখানে ঘুরে ঘুরে বেড়াবো আর যেদিন একটা পিস্তা ছেঁড়া কোরআনের পাতা ছেঁড়া রাস্তায় দেখবো তুলবো চুমু স্টিল মারি রেখে দেবো আর রাতারাতি খোদা আমার অলি বানিয়ে দেবে সম্ভব হবে কি ওটা ইতিহাস আল্লাহ পাকের মর্যাদা আল্লাহ পাকের নিজস্ব ইচ্ছা এটাকে উপলব্ধি করাবার জন্য আল্লাহ মাঝে মাঝে ঘটান তার মানে এই নয় যে ওইটা অনুকরণ করে রাতারাতি আপনি আল্লাহ রলি হবেন আমার বলার উদ্দেশ্য হলো কোরআনের পৃষ্ঠাটা পড়েছিল একজন লোক তুলে আমার হাতে দিলেন যে ভাই এ তো ঠিক বুঝিনি মনে হচ্ছে কোরআনের পাতা তা তোমরা তো বোধ একটু দেখো দিন কি লেখা রয়েছে মানে ভালোই লেখা রয়েছে ওয়াস আলুনা কানিল হমেদে বল মাইসিরি কুল ফিহেমা ইসমুন কাবিরন ওমানাফি উলিন্নাস ওয়া ইসমুহমা আকবর বিন্নাফিহেমা বলে তার মানে কি লেখা আমি তো বুঝতে পারলাম না এতে লেখা রয়েছে যে মক্কার যে যেদিন মদ আর জুয়া সম্পর্কে রসুল রসুল্লাহকে প্রশ্ন করেছিলেন আল্লাহ বলেছিলেন ফিহিমা ইসমুন কাবিরুন এর ভিতরে রয়েছে গোনাবেশি ওয়া ইসমহমা আকবর মিন্নাফিহিমা এর ভেতরে উপকার রয়েছে অল্প ক্ষতি রয়েছে বেশি মদে বল উপকার আছে এটা আমি বলিনি খোদ আল্লাহ বলেছেন মদে উপকার আছে তবে উপকার যদি হয় এক ইঞ্চি অপকার হলো এগারো ইঞ্চি টোটাল এক ফুট এখন যদি কেউ এগারো ইঞ্চি ক্ষতি করে এক ইঞ্চি লাভ করে আমি জানি না এটা মানুষের যুক্তি না চার হাত পায়ে হেঁটে চলা প্রাণীদের যুক্তি সেটা ভাবার দরকার ও আমার জিজ্ঞেস করলেন কি যেন পড়লেন না বললাম হ্যাঁ, এতে লেখা আছে এই কথাগুলো মদ আর জুয়া এতে লাভের চাইতে ক্ষতি বেশি আল্লাহ বলেছেন এগুলো তোমরা করো না বলে তাই আমি তো তোর বুক পকেট মোটাবে নাকি বের করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লটারির টিকিট বলেই দেয় ওই জুয়া তো হারাম তোগুলো ফেলে দে তুই লটারি টিকিট কাটলি জুয়া হারাম তাহলে খোদার কিরে কাল সকালে কাগজটা দেখে তারপর আমাকে একটু বলুন ওই যে পাতাটা পড়েছিল ওই পাতাটাতেই লেখা ছিল ওয়াস আলোনা কাহানিল হমেরি ওয়াল মদ আর জুয়া এ থেকে বান্দা যেন দূরে থাকে আরবি লেখা কাগজ দিয়ে সম্মান করে চুমু খেয়ে আমার হাতে তুলে দিল ওর ভিতরের ভাব ভাষা যেটা বাংলা ভাষায় বুঝিয়ে দিলাম ও তবুও পকেট থেকে লটারির টিকিট বের করে না ও কি সত্যি সত্যি কোরআন কি ইজ্জত করেছে একটু কথা বলবেন ওই যে পৃষ্ঠাটা তুলে দিয়েছে কাগজ তৈরি হয় অন্ধ্রপ্রদেশে কালি তৈরি হয় মধ্যপ্রদেশে অন্ধ্রপ্রদেশের কাগজ আর মধ্যপ্রদেশের কালি এক জায়গায় মিলে কোরআনের আয়াত লেখা হয়েছে ও ঘোড়ার ডিমের কি দাম আছে বালুহা কোরআন মাজিদুল ফি লাউহিম মাহফুজ অরিজিনালি আল্লাহ পাকের কোরআন সংরক্ষিত আছে আল্লাহর আর সে আজিমি অরিজিনালি কোরআন ইয়াসিন অল কোরআন হাকিম জবান দিয়ে যেটা পড়ছি এটাই কোরআন কাগজটাও মেড ইন ইন্ডিয়া কালিটাও মেড ইন ইন্ডিয়া ভাষাটা ইন্ডিয়া না বেঙ্গলের মেড ইন আল্লাহ কাগজ আর কালি সম্মান করলো ভাষাটা সম্মান করলো না এ কি ধরনের কোরআনের ভক্তি আমি ঠিক বুঝতে পারি না ও কালিটাও তো ইন্ডিয়ার তৈরি কাগজটাও ইন্ডিয়ার তৈরি ইন্ডিয়ার তৈরি তাহলে মূলত আসমান থেকে কালিও আসেনি আসমান থেকে কাগজও আসেনি আসমান থেকে এসেছে ভাষা আমরা কোরআন শরীফের সেই ভাব ভাষা তার ভিতরে রস নিংড়ে নিগুর রহস্য উদ্ঘাটন করে মেনে চলতে না পারলেও কাগজ আর কালিরা তুলে বড্ড বেশি চুমু খাই এ ঘোড়ার ডিম চুমু খাওয়া মানে কোরআনের সঙ্গে দু নম্বরই করা ও তো কাগজে চুমু খাওয়া হলো কালিতে চুমু খাওয়া হলো চুমু খাওয়াটা সেই দিন শ্রদ্ধার সঙ্গে মেনে নেব যেদিন বোঝার সঙ্গে সঙ্গে লটারির টিকিটগুলো গাড্ডায় ফেলে দেবে আমি বলবো এই ভাষাটা গিলেস আল্লাহ কোরআন শরীফে বান্দার জন্য বলেছেন ও বান্দা তুমি বলো বলো আল্লাহ দরবারে আমার দরবারে ময়দানে মাসারের কঠিন সময়তে তুমি যেই বলো তুমি যেই বলবে তুমি যেই না জবাব দিয়ে বলবে আমি আব্দুল মাতিন ইমানদার আমার বাবা শামসুর রহমান ইমানদার আমার বড় ভাই আব্দুল কাইয়ুম তিনি ইমানদার আমার মা ফাতেমা বিবি তিনি ইমানদার আমি ইমানদারের বেটা আমি ইমানদারের পুত্র আমি ইমানদারের ভাই আমিও ইমানদার আব্দুল মাতিন এ কথা বলার সঙ্গে সঙ্গে আইও তোরা খুব বান্দাকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে অহমলা না ইমানে দাবি করার সঙ্গে সঙ্গে আল্লাহ কি তোমার জীবনের কোনো প্রশ্ন করবেন না এটা কোনো দিনের জন্য সম্ভব নয় বান্দা যেই না খোদার দরবারে নিজে ইমানদার বলে দাবি করবেন আল্লাহওয়ালা বলে দাবি করবেন আল্লাহওয়ালা বলে দাবি করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ইমানের সপক্ষে আপনাকে প্রশ্ন করবেন তুমি যদি ইমানদার হও তাহলে তোমার নামাজ তুমি পড়তে না কেন তুমি যদি ইমানদার হও ইটভাটায় দাদল নিতে কেন তুমি যদি ইমানদার হও জলকরের কাঁটার বিজনেসে দাদনের টাকা নিয়েছিলে কেন তুমি যদি ইমানদার হও ছেলে বিক্রি করে পনের টাকা নিয়েছিলে কেন তুমি যদি ইমানদার হও ধর্মসভায় বক্তৃতা করে সাড়ে তিন হাজার টাকা চুক্তি করে গরিবের রক্ত শোষণ করেছিলে কেন বাবা তুমি তো ইমানদার তোমার দাবি তো ইমানের উপরে এ কাজগুলো কেন ঘটেছিল অহম লাইফ তানুন ওদের কেমনি ছেড়ে দেওয়া কিছু না বলেই কি আজীব তামাশা মিলেকাটার হাটে গুড় বিক্রি হয় কলসি ভর্তি খাজুরি গুড় আঁকের গুড় তবে মুখির উপরে দেখেছি ভেতরে খাজুরের গুঁড়ো আছে মুখে দেখি যা সুন্দর করে এক নম্বর জিরেন রসের পাটালি দিয়ে মুখ মারা পাটালির দাম আটত্রিশ টাকা ঝোলাগুড়ির দাম তেইশ টাকা উপরে মুখটা পাটালি দরদাম গুড়ির ভাঁড় কত তাহলে আঠাশ টাকা কিলো ভালো গুড় তাহলে দেখতেই তো পাচ্ছ কত সুন্দর বলে মুখই তো ভালো ভেতরে কি আছে তাহলে মোটামুটি খারাপ না কাঠি মারো দিন দেখি সাইকেলের বা রিক্সার একটা স্পোক ধুয়ে মুছে পরিষ্কার করা আছে মারো একদম তাহাতা সারা পর্যন্ত কাটি ঢুকিয়ে দিয়ে হোল বগল করে একদম তলার দিককার গুড় হাতে মেখে এসব টক ছাগলের দিকে ফেরত দেবে খরিদারের লেবে না মুখী যত সুন্দরী থাক তলার খবর নিয়ে তারপরে ভাঁড়ের দর হবে কথাটা কি অন্যায় বলিছি নাকি কোনো ভাঁড়ের মুখ দেখে কোনোদিন কেউ ঘুর কিনেছে কাঠি মারবে তোরে তারপর দেখি এক বস্তা দান মুখি তো ভালো আছে ভেতরে কি আছে বোমা মারো ওরে বোমা বলে না কি বলে সরু প্যান এরকম টেকাট না দেখতে আর তলার দিকে একদম হাফ ফুট ঢুকিয়ে দিয়ে বের করে খানিটা ধান বেরোলে ভেতরের দান আর ওপরের দান এক জায়গা করে দেখে যদি বলে দু নম্বরই এটা একরকম ওটা একরকম খরিদ্দার চু টেনে বেরোবে জি অহম তানুন শুধু মুখ পাতে বলে দেবে আমি পাটালির জাত ইমানদার ভেতরে কাঠি নামেরই ছাড়া হবে এরা তলার খবর কিছু নেবে না আল্লাহ আমি দেখেছি আমার সমাজের এই সাঁত্রিশ বছর বয়সে আল্লাহ গোনা কথা মাফ করুন অনেক রকম দেখেছি হসপাট থেকে ঘুরে এসে পাঁচ দানা তসবি দানানে মসজিদের ফোটে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ চটাস পটাস বিশাল তসবি মানার চক সালাম লে ওটা যায় না সালাম করে ওটা যায় না ব্যাকে সিডি কাসেটটা চাপিয়ে দাও ব্যাকডেটের সিডি কাসেট যা আছে চাপিয়ে দাও আল্লাহর মেহরবানি সব কিছু পাওয়া যাবে ভাই বড্ড গেন উঠছে মাইকে একটু গেনটা কম করেন যাক অহম লাইফ তানুন বারবার করে মনে রাখবেন তাদের কি কিছু না বলেই ছাড়া হবে আর আমার এই কথাবার্তাগুলো এখন শুধু একটু ওই জামনা গেলার মতন গিলিয়ে যান হ্যাঁ কিছু মনে করবেন না আপনার ছেলে মানুষ বয়সে খুব কম যদি ভুল বলে ফেলি এখন একবার ক্ষমা চাচ্ছে শেষে একবার ক্ষমা চেয়েও নেবো তবে মাঝখানে কিছু একটু ভুল বলবো শেষে ক্ষমা চেয়ে নেব যদি আল্লাহ স্মরণ রাখেন তবে এখন একটু বিসলির মতো শুধু খেয়ে যান গলিগতের গরু দেখেছেন গইলে যখন মেসলা জামনা দেয় না মুদাম গিলে দেয় মেসলার থেকে ঘর থেকে বার করে এনে বিকেলবেলা ফোঁটার গড়ায় বেঁধে দিয়েছে শুয়ে পড়ে ধাক্কায় ধাক্কায় ভেতর থেকে খানিকটা বের করে আনে সাইজ করে করে চিবিয়ে চিবিয়ে চিবিয়ে চিবিয়ে আবার গোটা উঞ্জাত এক্ষুনি বলো জাগর কাটলে হবে না এখন শুধু গিলে যেতে হবে বাড়ি গিয়ে শুয়ে পড়ে একটু জাগর কাটবেন কথাগুলো তাহলে মজা লাগবে শুধু চাপনা গেলা করে বলো মজা লাগে না মুসলমান যতটা অর্থ নেই এরা এতটা ভাবে না যার জন্য মুসিবতটা বকে বকে মুখ দিয়ে রক্ত উঠে যায় আল্লাহ বারবার করে কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন বান্দা ভাবুন আপনারা চেতনাশীল হন আপনারা ভাবুক হন আপনারা গবেষক হন আপনারা অ্যানালিসিস করতে শিখুন কোরআনের আয়াতগুলোকে নিয়ে ভালোভাবে বান্দা একটু ভাবনা চিন্তা করুন কিন্তু যতকে আয় তৎকে ব্যয় যতক্ষণ বসি ততক্ষণ ভাবি এখান থেকে উঠে চলে যাই জার্সি পাল্টে দেব চরিত্র আলাদা হবে ঘোড়ার ডিম যাবনা যদি চিবনে না হয় ডাইজেস্টিং পাওয়ার যা আছে হজম হবে না বেকার মাঠে মারা যাবে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছোট্ট একটা হাদিস শরীফ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা পাঠ করতেন ওনার খুতবা তো পাঠ করা নয় উনি খুতবা প্রদান করতেন খুতবা শব্দের মোটামুটি ব্যাখ্যা বক্তৃতা এই যে একটা বক্তৃতা করছি জুমার দিন ফরজ নামাজের আগে যে বক্তৃতাটা করা হয় ওর নামটাই হলো খোদবা তবে আমাদের দেশের যেহেতু আমরা বাঙালি আর খোদবাটা পড়তে হবে আরবিতে মাস্ট আর আমাদের সমাজের যে ইমাম সাহেব আরবি ভাষার গ্রামার সম্পর্কে আমরা অনেক অনভিজ্ঞ যার জন্য কিছু মহাক্কিক পণ্ডিতগণ বছরের বান্নটা খোদবা আরবিতে লিখে বই তৈরি করে দিয়েছেন মহরম মাসের প্রথম খোদবায় প্রতি প্রথম জুমায় প্রতি বছর এক উপদেশ ও কেমন পর্যন্ত চলবে অসুবিধে নেই কিন্তু অ্যাকচুয়াল আরব কান্ট্রিতে ইসলামী স্টেটে খোদবাটা কোনো বই দেখে দেখে পড়া হয় না যারা হারামাইন শরীফাইন খানাই খাওয়া এবং মসজিদে নাবাবি দুই ইমামের খোদবা যারা শুনেছেন তারা বুঝবেন আজকে জুমান নামাজ হয়ে গেল আর আগামী শুক্রবারের জুমান নামাজের এক ঘন্টা আগ পর্যন্ত অল ওভার ওয়ার্ল্ড সারা দুনিয়াতে মুসলমানদের উত্থান পতন জিতে যাওয়া হেরে যাওয়া গোটা দুনিয়ার উম্মতে মোহাম্মদীদের সুখ আর দুঃখের যে ঘটনা এক সপ্তাহ ধরে ঘটেছে প্রত্যেকটা ঘটনার সারসংক্ষেপ ব্যাখ্যা দিতে হবে কোরআন আর হাদিসের আয়াত দলিল দিয়ে এর নাম হলো খতবা হারাম শরীফের মসজিদের যত ইমাম আছেন সব ইমাম খতিব নন প্রত্যেক খতিব ইমামের যোগ্যতা রাখেন কিন্তু সব ইমাম খতিবের যোগ্যতা রাখেন না মসজিদে মসজিদুল হারামের যে কজন খতিব আছেন প্রত্যেকটা খতিব আন্তর্জাতিক মুসলিম বিশ্ব সম্পর্কে তারা খুব অভিজ্ঞ আপনি খবর রাখবেন না হয়তো বা কেউ জানলেও জানতে পারেন যখন ভারতবর্ষে গুজরাটে দাঙ্গা হচ্ছে মসজিদুল হারম কাবা শরীফের ইমাম সাহেব খোদবার ভিতরে গুজরাট দাঙ্গার ব্যাখ্যা দিচ্ছেন যেহেতু গুজরাটে মুসলমানরা আছে কাশ্মীরে যখন দাঙ্গা হয় হারাম শরীফের ইমাম সাহেবের ব্যাখ্যার ভিতরে খোদবার ভিতরে কাশ্মীরের কথা আছে গুজরাটের কথা আছে সোমালিয়ার কথা আছে বসনিয়ার কথা আছে এটা হলো খোদবা দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ধরে মুসলিম জগতে উত্থান পতনের ব্যাখ্যা দিতে হবে কোরআনের আয়াত দিয়ে ফারুকে আজম আমি যার খোদবা মূলত বলবো খোদবা পড়ো নাই বক্তৃতা করা খোদবা দেওয়া হজরত ওমর রবি আল্লাহ আনহু মসজিদে নাবাবিকে উনি যখন আমির মিনিন মুসলমানদের নেতা মসজিদে নাবাবির মেম্বারে দাঁড়িয়ে উনি বক্তব্য রাখছেন এখন এই বক্তৃতা দিতে দিতে কোনো একটা প্রসঙ্গের ব্যাখ্যা দিতে যে রসুল্লাহর একটা হাদিস টেনে নিয়েছেন আল্লাহ নবী সাহাবী আমার ওই খুতবার ভিতরে ব্যাখ্যা করে বললেন قال رسول الله صلى الله عليه وسلم الا كلكم راعين وكلكم مسؤول عن رعيته রাসূলুল্লাহর এই হাদিস পড়তে পড়তে দিনা পড়াটা শেষ হয়ে গেল ফারুক আযম আমার ঝরঝর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কেঁদে ফেললেন চূড়ান্ত ভাবে কানতে লাগলেন এত কান্না তিনি সেদিন কেঁদেছিলেন মাঝে মাঝে তার দম বন্ধ হয় কথা তিনি বলতে পারেন না দীর্ঘ সময় ধরে তিনি কান্নাকাটি করার পরেতে আবার তিনি বক্তৃতার ভিতরে কথাগুলো সংযোজন করলেন আরবি মানুষের পক্ষে হাদিসগুলো বোঝা যতটা সহজ বাংলা ভাষাভাষী মানুষের জন্য এগুলো বোঝা ততটা সহজ নয় আলা সাবধান হয়ে যাও খেয়াল করে দেখবেন টু টোয়েন্টি বা ফোর ফর্টি যে কারেন্টের তার ওতে খুব একটা না পেলু যে সমস্ত পোল এগারো হাজার তেত্রিশ হাজার বা তার চাইতে কয়েক লক্ষ লক্ষ গুণ পাওয়ার যে কারেন্টের তারগুলো বহন করে ওই তেত্রিশ হাজার ভোল্টেজের যে খুঁটি আছে ওই ফুটি দশ বারো ফুট উপরে ছোট্ট একটা লাল হলুদ প্লাকার লাগানো থাকে ওতে লেখা থাকে ডেঞ্জার বাংলা লেখাতে সাবধান যে ইংরেজিও জানে না বাংলাও জানে না একেবারে মূর্খপুত্র জমের সমান ওর উপায় কি হবে এরকম একটা ফ্যাশন কল্পনা করে ওর একটা কাটা কাটা মানুষের কাটা মাথা এখনো আছে খেয়াল করে দেখেননি তুই যদি লেখাপড়া জানিস ইংরাজি জানিস তোর ডেঞ্জার পড়ে এর থেকে দূরে সরে যা যদি বাংলা বুঝিস তোর সাবধান পড়ে এখান থেকে দূরে সরে যা যদি বাংলা ইংরাজি কিচ্ছু যদি তোর মাথায় না না ঢোকে তাহলে ফ্যাসাঙের মাথায় কাপ ফ্যাসাঙের ওপরে কাটা মাথা ই দেখে তুই মনে কর এখানে আসলি তোর পরিণতি বলে রকম হবে খবরদারের ধারে পাশে আসিস এই যে সাবধান বাক্য শিক্ষিত মূর্খ জ্ঞান কারেন্ট চলে গেছে আল্লাহ যা বলেছে তা ভুল করে একটু ইন্না নিল্লা বিপদে কি বলতে হয় যে শুধু বাপ মরে গেলে ইন্না নিল্লা যে কোনো ধরনের বিপদ মুসিবত আসলে যা হাউতাস করে কোনো লাভ হবে না একটু ইন্না নিল্লা পড়বেন তাতে একটু স্বভাব হবে স্বভাবটাও হবে আর আপনি যে মালিকের গোলাম সেটাও প্রমাণ হবে ওই যা ওই যা তাই তো সেই তো কিন্তু কি হলো হ্যাঁ হাউতাস করে কোনো দরকার নেই ইন্না নিল্লাটা বলবেন আল্লাহ রসুল্লাহ বললেন সাবধান কুল্লুকুম রয় তোমরা সবাই মিলে এক একজন রাখাল অকুল্লুকুম মাসউলুল তোমাদের সবাইকে প্রশ্ন করা হবে যাদের সম্পর্কে তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এদের ব্যাপারে অবশ্যই তোমাকে প্রশ্ন করা হবে রয় তোমরা সবাই হলে রাখাল আমি আপনাকে অবশ্যই করে বলবো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ লক্ষ্য করে বললেন আলা সাবধান হয়ে যাও খবরদার অবজ্ঞা চোখে দেখবে না আমার বাক্যটাকে মূল্যহীন চোখে তুমি দেখবে না গুরুত্বপূর্ণ দৃষ্টি দিয়ে অনুভব করার চেষ্টা করবে কুল্লুকুম তোমরা সবাই হলে এক একজন রাখাল অকুল্ল মাসউলুন আল্লাহ পাক যাদের দায়িত্ব তোমার উপরে অর্পণ করে দিয়েছেন ময়দানে মাস্টারের কঠিন সময়ে আমার আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবেন এদের সঙ্গে কি ধরনের আচরণ তুমি করেছিলে ফারুক আজম আমার মসজিদে নবাবীর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদবা দেবেন বক্তৃতার ভিতরে হাদিসটা যেই তিনি পড়েছেন ওই হাদিস পড়তে পড়তে দুপুরে তিনি কেঁদে উঠলেন এত কান্না সেদিন তিনি কেঁদেছিলেন খোদবা দেবার ভিতরে কোনোদিন তিনি এত কান্না কাঁদেন নাই সবাই যখন হাউতাস করছেন ওনার মুখ পেনেছে সবাই যখন যখন কান্নাকাটি করতেন আরো আজম ওমর উনি ওনার বক্তব্যের ভিতরে সেদিন বলেছেন আল্লাহ নবী সাহাবি ও দুনিয়ার মুসলমানেরা আমার কান্নার কারণ জানতে চাইবেন না আল্লাহ পাকের নবী বলেছেন কুল্লকুম রইন তোমরা সবাই হলে এক একজন ঢাকাল আমি আব্দুল মাতিন বলতে পারি যত সময় আপনাদের নিয়ে আমি বক্তৃতা করব আপনাদের জন্য আমি রাখাল আমি যখন মসজিদ ইমামতি করব মুসল্লি দিকের জন্য আমি রাখাল আমি যখন চেম্বারে বসে ডাক্তারি করব দিগের জন্য আমি রাখাল আমি যখন মাদ্রাসায় পড়ে বাচ্চাদের পড়াবো ছাত্র দিগের জন্য রাখাল আমি যখন পঞ্চায়েতের চেয়ারে বসে শাসন করব তিনটে গ্রামের জন্য আমি হলাম রাখাল আমি যখন থানার অতি চেয়ারে বসব গোটা থানার জনগণের জন্য রাখাল আমি যখন রাষ্ট্রপতি সিংহাসনে বসব গোটা দেশের জনগণের জন্য রাখাল আমি যখন পীরের আসনে বসব আমার বুড়ির দিগের জন্য আমি রাখাল আমি যদি একজন নবীর আসনে বসে যাই অবশ্যই উম্মর দিকের জন্য আমি রাখাল রয় তোমরা সবাই হলে একজন রাখাল আমি আব্দুল মাতিন আমার বক্তৃতা করার পরে আমার একটা শ্রোতা যদি জাহান্নামার ভিতরে চলে যায় আল্লাহ পাক বক্তা হিসেবে আমায় প্রশ্ন করবেন ধর্মের কথা বলার দায়িত্ব দিয়েছিলাম তোমার শ্রোতা জাহান্নামে যাবে কেন আব্দুল মাতিন জবাব তোমায় দেওয়া লাগবে আমি যখন মাদ্রাসার পড়াবো আমার ছাত্র যদি জাহান্নামি হয়ে যায় মাস্টারকে প্রশ্ন করা হবে পীরের মুরিদ যদি জাহান্নামি হয়ে যায় পীরকে প্রশ্ন করা হবে নবীর উম্মত যদি জাহান্নামি হয়ে যায় নবীকে প্রশ্ন করা হবে হবে ইমামের কোন মক্কা দিয়ে যদি জাহাঙ্গানি হয়ে যায় অবশ্যই আল্লাহ ইমামকে প্রশ্ন করবেন এদের সম্পর্কে তোমার যে দায়িত্বটা দিয়েছিলাম সম্ভবত সেটা বোধহয় পালন করনি যদি পালন করবে তাহলে তোমার এই এই খারাপ দশা কেন তোমার লোকজন তোমার দলের লোক তারা জাহান নামে যাচ্ছে কেন ওম লাইফ পেলুন ইমানের দাবি করলেই কি ছাড়া হবে এতটা সস্তা নয় ওটা জীবনের পরীক্ষা দেওয়া লাগবে ফারুকে আজম উমার সেদিন বলেছেন আমি অত্যন্ত দুর্ভাগ আমি অত্যন্ত পোড়াকবাল আমার ঘরে পড়েছে ইসলাম সাম্রাজ্যের দ্বিতীয় খলিফার দায়িত্ব এত বড় কঠিন দায়িত্ব আমার উপরে অর্পণ করা হলো জানি না আল্লাহর কাছে কি করে জবাব প্রদান করব নবী আমার ইন্তেকাল করবেন অসুস্থ দেহ নিয়ে সাহাবি দিগকে আহ্বান করেছেন সাহাবিগণ রসুল্লাহ দরবারে হাজির হলেন বিশ্ব বিশ্বনবী আমার পরামর্শ দিয়ে বললেন ওগো আমার প্রিয়তম সাহাবি আমি রসুল তোমাদিগকে বলে দিলাম আমার ইন্তেকালের পরে তৃতীয় দিনে আমায় দাফন করবে তবে আমার দাফন করার পূর্বে অবশ্যই তোমরা খলিফা একজন নির্বাচন করে নিও আমার লাশ ডেঙায় রেখে খলিফা নির্বাচন করে তবে আমার খবর দিস খবরদার আমার খবর দিয়ে যেন খলিফা নির্বাচন করতে বসিস না কত বড় দূরদর্শিতা ছিল রসুল্লাহ কোনো বাপের ছেলেদের ভিতরে যদি জমি জায়গা নিয়ে টানা হেঁচা হয় আর সেই টানা হাসটা যদি মিঠতি হয় তাহলে মোড়লদের বলবো মরা বাপটা ডেঙায় রেখে মেটাবেন সহজে মেটবে আর বাপ যদি একবার কবরের মাটির আড়াল হয় তারপরে যদি বিচার করতে বসেন যেভাবে মাল কষা মারবে আপনি দিতে পারবেন না কথা বলেননি মরা বাপটা ডেঙায় থাকলে চোখ মুখ ডলবে চোখে একটু পানি আসবে কখনো কখনো কাঁদবে ওই সময় যদি এক আধ কম বেশি হয় বা মেনে নেবে আর বাপ যদি একবার কবরে পুত্তি বেড়ে দেয় চার আঙুল জমিয়া ছাড়বে না সমস্যা থাকে তো ড্যাঙায় থাকতে থাকতে মেটাবেন এটা রসুল্লাহর হেকমত আমার না বিশ্বনবী আমার বললেন বাবা আমার দাফন করার পরে খলিফা নির্বাচন করো না আমি ইন্তেকাল করব তৃতীয় দিনই আমায় দাফন করবে তবে আমার ইন্তেকালের পরেতে হয় দ্বিতীয় নয় তৃতীয় দিনেতে আমার লাশ মোবারক ডাঙায় রাখা অবস্থায় অবশ্যই প্রতিনিধি নির্বাচন করবে আমার খলিফা নির্বাচন করবে রসুল্লাহ লাশ পর্যন্ত ডাঙায় রাখা আছে আল্লাহ নবী সাহাবি আবু বকর ওমর ওসমান আলী তলা জুবাইর আব্দুর রহমান ইবনে খালিদ ইবনে ওয়ালিদ বিশ্বনবী নবীর দলিলুল কদর জালালি তবিয়তের গুরুত্বপূর্ণ পদে আসিন যারা ছিলেন ওই সকল সাহাবিগণ সুন্দর একটা জায়গায় জমাটবদ্ধ হয়েছেন ওরা যেখানটায় আলোচনা করার জন্য বসেছেন ঠিক তারা কিনারায় রসুল্লাহ মোবারক রাখা আছে একদিকে নবী হারানো কঠিন বেদনা আর একদিকে রসুল্লাহর ওই পোস্ট খোলাফতের দায়িত্ব কে পালন করবেন কাকের কার উপরে চাপাবো